দুপুর বারোটা রেডিও বাংলাদেশ আজ সন্ধ্যে ছটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে খুলনা ও চট্টগ্রাম বিভাগ এবং রাজশাহী পাবনা বগুড়া ঢাকা ও ফরিদপুর অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে দু এক জায়গায় অস্থায়ী বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে এই সমস্ত এলাকার ছোট ছোট নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে তবে নদীবন্দরগুলোকে কোন রকম সংকেত দেখাতে হবে না জনসংখ্যা পরিকল্পনা কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান সোনানি নীল এখানেই শেষ হল খোদা হাফিজ তুমি ভাবতে পারবে না ভাবি আমার যে কি আনন্দ হচ্ছে আলেয়া মা আমার এমন একটা কাজ নিজেই উৎসাহ নিয়ে করছে আলেয়া শিশুদের কি কি রোগ হয় রোগগুলোর নাম বলতে পারবি পারি চাচা বলবো হ্যাঁ, নিশ্চয়ই বল হাম যক্ষা পোলিও ডিপথেরিয়া আর হুপিং কাশি সাবাস একেবারে ঠিক বলেছিস এইটাও জানি এইসব টিকা একবার নিলে হয় না তিনবার নিতে হয় হ্যাঁ? তবে আর হামের টিকা একবারই আমাদের স্বাস্থ্য কেন্দ্রে এই টিকা দেওয়ার ব্যবস্থা আছে বাবা তুই তো দেখছিস সব জেনে গেছিস ও ভাবি তোমার মেয়ে দেখি ছোটখাটো ডাক্তার হয়ে গেছে শুধু আমাদের না আমাদের দেশের সব জেলা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে এই টিকা দেওয়ার ব্যবস্থা আছে এই টিকা নিলে শিশুদের ধনুষ্টঙ্কার হাম যক্ষা পোলিও ডিপথেরিয়া আর হুপিং কাশি হবার কোনো সম্ভাবনাই থাকে না এই সব টিকা কোথায় কখন না ভাবি স্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্যকর্মী বা ডাক্তারদের সাথে আলাপ করলে তারাই সব ব্যবস্থা দেয় তোমার তো চিন্তা নেই আলিয়া বড় হয়ে গেছে কিন্তু ভাবি যাদের ছোট বাচ্চা আছে তাদের মা বাবাকে যদি টিকার উপকারিতা বুঝিয়ে দাও তাহলে তুমিও বড় একটা কাজ পালন করলে এই কাজ তো সবাইকে পালন করা উচিত আলিয়া আমি থেকে খুব ভালো কাজ করছে ভাবি দোয়া করি আল্লাহ ওকে বড় করুক ও যেন সারা জীবন দেশ ও দশের সেবা করে যেতে পারে আমিও দোয়া করি ভাই এখন আমার মনটা আনন্দে ভরে আসছে <laughs> সন্ধ্যা সাড়ে ছটা রেডিও বাংলাদেশ খবর পড়ছে শামীমা নাসরিন রেডিও বাংলাদেশ ঢাকা নিখোঁজ সংবাদ পড়ছি বেগম রোকে আব্বাস নুরুন্নাহান নামে আনুমানিক আট নয় বছরের একটি মেয়ে গত পহেলা ফেব্রুয়ারি ঢাকার আগামা সিলেন থেকে হারিয়ে গেছে তার উচ্চতা সাড়ে চার ফুট মুখমণ্ডল গোলাকার স্বাস্থ্য ভালো গায়ের রং শ্যামলা হারিয়ে যাবার সময় মেয়েটির পরনে ছিল জামা এবং হাফ প্যান্ট সন্ধান প্রার্থী লোকমান হাকিম পিতা মরহুম এসাক আলী গ্রাম চর আশাবট ডাকঘর রামনাথপুর উপজেলা ফুলপুর জেলা ময়মনসিংহ মোহাম্মদ হেলাল খান নামে বারো বছরের একটি ছেলে গত আঠারোই January BCIC staff quarter Mirpur এক নম্বর থেকে হারিয়ে গেছে তার উচ্চতা সাড়ে তিন ফুট মাঝারি গরম মুখমণ্ডল গোলাকার গায়ের রং শ্যামলা ছেলেটির পরনে ছিল কালো রঙের ফুল প্যান্ট সাদা হাফ শার্ট এবং ফুল জ্যাকেট সন্ধান প্রার্থী Mohammad Selim Khan BC IC staff quarter দালান নম্বর তিন রুম নম্বর সতেরো মিরপুর এক নম্বর চিড়িয়াখানা রোড ঢাকা মফিজুর রহমান নামে নয় বছরের একটি ছেলে গত ছাব্বিশে জানুয়ারি ঢাকার কামরাঙ্গীর চর এলাকা থেকে হারিয়ে গেছে তার উচ্চতা সাড়ে তিন ফুট হালকা পাতলা গরম মুখমণ্ডল গোলাকার গায়ের রং শ্যামলা ছেলেটির পরনে ছিল চেক লুঙ্গি ও হলুদ রঙের পাঞ্জাবি সন্ধ্যা চেয়েছেন তার বাবা মাহবুব আলম পাঁচশো আঠেরো নম্বর মালিবাগ ঢাকা জিল্লুর রহমান নামে এগারো বছরের একটি ছেলে গত পহেলা জানুয়ারি ইকবাল নগর খুলনা থেকে হারিয়ে গেছে তার গায়ের রং শ্যামলা মুখমণ্ডল গোলাকার সে খুলনার আঞ্চলিক বাংলায় কথা বলে সন্ধান প্রার্থী তার পিতা আবুল হোসেন নগর খুলনা মরিয়ম বেগম নামে আনুমানিক সাত আট বছরের একটি মেয়ে গত ছাব্বিশে জানুয়ারি ঢাকার লালমোহন শাহ স্ট্রেট থেকে হারিয়ে গেছে তার উচ্চতা তিন ফুট স্বাস্থ্য ভালো গোলগাল চেহারা গায়ের রং শ্যামলা তার পরনে ছিল চেক জামা ও চেক হাফ প্যান্ট সন্ধান চেয়েছেন তার বাবা মোহাম্মদ আব্দুল সত্তার মোল্লা দুশো ছয় নম্বর লালমোহন সাহা স্ট্রিট ঢাকা জায়দা খাতুন নামে আনুমানিক দশ বারো বছরের একটি মেয়ে গত ছাব্বিশে জানুয়ারি ঢাকার পুরানো পল্টন এলাকা থেকে হারিয়ে গেছে তার উচ্চতা চার ফুট স্বাস্থ্য ভালো গায়ের রং শ্যামলা তার পরনে ছিল হাফ প্যান্ট ও জামা মেয়েটি পাবনার আঞ্চলিক বাংলায় কথা বলে সন্ধান চেয়েছেন তার মা মোসাম্মদ হামিদা খাতুন গ্রাম গড়হাট্টা উপজেলা উল্লাপাড়া জেলা সিরাজগঞ্জ নিখোঁজ সংবাদ শেষ হল এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে রেডিও বাংলাদেশ ঢাকা থেকে শুনবেন আধুনিক গান প্রথমে নিজের লেখা গানে কণ্ঠ দিয়েছেন খান আমানুর রহমান যা ভাবি তা হয়তো সবই ভুল তবু আশার ভাষাই মনের ভেলা খুঁজে পাবে জানি না কোন দুলবে জানি এলো মেলো বাতাসে হয়তো কোন নয়তো প্রতিকূল যা তা হয়তো সবই ভুল তবু আশার শ্রুতি ভাষাই মনের ভেলা খুঁজে পাবে জানি না কোন কুল ডুববে জানি দিল মিল বাতাসে হয়তো কোনো নয়তো প্রতিকূল যা ভাবি তা হয়তো সবই ভুল ঢেউ যে জাগে ঢেউ ভেঙে যায় জীবন নদীর বাঁকে তারি দোলাই দোলের নয় কবু সুখে কবু দুঃখে ঢেউ যে জাগে ঢেউ ভেঙে যায় জীবন নদীর বাঁকে তারি দোলাই দোলের দয় কবু সুখে কবু দুঃখে এই তো জানি বিধির খেলা তবু কেন মিছে ভয় যা ভাবি তা হয়তো সবই ভুল তবু আশার স্রোতে ভাষাই মনের ভেলা খুঁজে পাবি জানি না কোন কুল দুলবে জানি এলো মেলো বাতাসে হয়তো প্রতিকূল যা ভাবি তা হয়তো সবই ভুল কি পাব কি পাবো না ভিবি কি আর হবে জানি শত যুগের এই ভাবনা তবু হৃদয় জুড়ে রবে কি যে পাবো কি পাবো না ভেবে কি আর হবে জানি শত যুগে এই ভাবনা তবু হৃদয় জুড়ে রবে ভাবনা যেন খেয়ালি প্রেমী শুধু মন দিয়ে কল খেলা যা ভাবি তা হয়তো সবই ভুল তবু আশার প্রতি ভাষাই মনের ভেলা খুঁজে জানি না কোন কোন দুলবে জানি এলো মেলো বাতাসে হয়তো হয়তো প্রতিকূল যা ভাবি তা হয়তো সবই ভুল ঝিমঝি জাগে ঢেউ ভেঙে যায় জীবন নদীর বাঁকে তারি ডোলাই দোলে হৃদয় কবু সুখে কবু দুঃখে ঝিমঝি জাগে ঢেউ ভেঙে যায় জীবন নদীর বাঁকে তারি দোলাই দোলে হৃদয় কবু সুখে কবু দুঃখে জানি দিদির খেলা তবু কেন মিছে ভয় যা ভাবিতা হয়তো সবই ভুল তবু আসার চোখে ভাষাই মনের ভেলা খুঁজে পাবে জানি না কোন কোন তুলবে জানি এলো মেলো বাতাসে হয়তো অনু নয়তো প্রতিকূল যা ভাবি তা হয়তো সবই ভুল আপনারা আধুনিক গান শুনছেন খান আমানুর রহমানের এবারে শিল্পী মুরাদ হোসেন জানি না জানি না জানি না ভালোবাসা মুরে জানি না জানি চাহিলে কেন ভোলা যায় না কি বাঁধনে বাঁধিলে যে ছেড়া যায় না ভুলিতে চাহিলে কেন ভোলা যায় না আমারি আমারই ভালোবাসা মনে জানি না জানি না জানি শিব কণ্ঠে আধুনিক গান শুনছেন কথা দিলাম তোমায় আমি আর কোনো দিন ডাকবো না কথা দিলাম তোমায় আমি আর কোনো দিন ডাকবো না চলার পথে বাধার মতো সামনে তোমার থাকবো না কথা দিলাম তোমায় আমি আর কোনো দিন ডাকবো না কথা দিলাম তোমায় আমি আর কোনো দিন ডাকবো না চলার পথে বাধার মতো সামনে তোমার থাকবো না কথা দিলাম একলা আমি জ্বলবো কেবল ধূপের মতো থাকবে না কেউ আমার ব্যথায় কাদার মতো একলায় আমি জ্বলবো কেবল ধূপের মতো থাকবে না কেউ আমার ব্যথায় কাদার মতো তবু তোমার স্মৃতি লয়ে আর জাগব না তবু তোমার স্মৃতি লয়ে আর তো না চলার পথে বাধার মতো সামনে তোমার থাকবো না কথা দিলাম তোমায় আমি আর কোনো দিন ডাকবো না কথা দিলাম তোমায় আমি আর কোনো দিন ডাকবো না ভেবেছিলাম তোমায় আমি মনের মতো গর্ব গো তোমার হাতের পরশ নিয়ে শূন্য হৃদয় ভরব গো শূন্য হৃদয় ভরব গো ভেবেছিলাম তোমায় আমি মনির মতো গর্ব গো তোমার হাতের পরশ নিয়ে শূন্য হৃদয় ভরব গো না পাওয়ারি গঞ্জন গান রইনু বধু ব্যর্থ ভ্রমর পাইনি আজ ফুলের মধু না পাওয়ারি গঞ্জ পানি ছুটব না তবু বিনু দুঃখের নদী সাগর পানি ছুটব না চলার পথে বাধার মতো সামনে তোমার থাকব না চলার পথে বাধার মতো সামনে তোমার থাকব না আমার ছেলে মেয়েদের দেখবে ডক্টর কে দেখবে কথা বলুন ডক্টর কথা বলুন চুপ করুন মেসা সাদেক এখন চেঁচিয়ে কোনো লাভ হবে না লাশ ঘরে নেওয়ার ব্যবস্থা করুন যখন ছেলে মেয়ের ভবিষ্যতের ভাবনার দরকার ছিল তখন ভাবেননি এখন ভেবে কি লাভ আমি বুঝি না একটা কথা কেন আপনারা ভুলে যান আপনার স্ত্রী স্বাস্থ্য শুধু তার নিজের জন্যই নয় আপনার ছেলে মেয়ের জন্য এমনকি আপনার নিজের জন্য গিয়ে রাখা দরকার ডক্টর ডক্টর প্লিজ আমাকে একটু শান্তি দিন ডক্টর আমাকে শান্তি দিন আমার আমার ভুল হয়ে গেছে পরিবারের সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় রাখতে ছোট পরিবারের নীতিকে মনে রাখুন পরিবার পরিকল্পনার মাধ্যমে আপনার মানসিক শান্তি পরিবারের নিরাপত্তা আর স্ত্রীর স্বাস্থ্যকে বাঁচিয়ে রাখুন বিপদকে রাখুন দূরে ঠেলে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি জনসংখ্যা পরিকল্পনা কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান সুখী সংসার প্রচারিত হল খোদা হাফেজ রেডিও বাংলাদেশ ঢাকা শুরু হচ্ছে সঙ্গীতানুষ্ঠান বিচিত্রা প্রথমে একটি দেশের গান শুনলেন শিল্পী শেলু বড়ুয়া গীতিকার এম এ বাতন শাহীন সবুজে মাঝখানে দাঁড়িয়ে স্বদেশের ডাকে যেন যেই বাড়িয়ে একটাই আছে সার জীবনে আমার জীবনে আমার জীবনে আমার সীমাহী মাঝখানে দাঁড়িয়ে স্বদেশের ডাকে যেন দেহাত বাড়িয়ে একটাই আছে জীবনে আমার জীবনে আমার জীবনে আমার সীমাহীন সবুজ মাঝখানে দাঁড়িয়ে দুঃখ ব্যথার মাঝে প্রাণী সবার ব্যথার মাঝে প্রাণ সবার যেন আমি শান্ত না দেই উপহার শুনবেন মুকসেদ আলী শাহের কণ্ঠে কলঙ্ক ছিলাম ঘরে কিবা রূপ নয়নে হেরে কানে তো আমার ধৈর্য নাই গো কানে তো আমার ধৈর্য নাই চাঁদ বটে কি মা বটে কি আমি দেখে হলাম দেহু থেকে থেকে ওই রূপ মনে পড়ে তাই মন বুঝে ধন দিতে পারে কে আছে এই ভাবনা গোরে কার কাছে মোর প্রাণ জোড়াই আমি কার কাছে মোর প্রাণ জোড়াই বুঝে ধন দিতে পারে কে আছে এই ভাবনা গোরে কার কাছে মোর প্রাণ জুড়াই আমি কার কাছে মোর প্রাণ জুড়াই যদি গুরু মা কলমি ভাই দুর্দয়াময় এ অনলমি ভাই লালন বলে কেবল সেই তাহার পাই মন চোরারে কোথা পায় আমার মন চোরারে কোথা পায় কোথা যায় মন আজ কিসে বোঝাই পায় আমার মন সঙ্গীতানুষ্ঠান বিচিত্রা শেষ হলো আগামী চব্বিশে মার্চ থেকে পঁচিশে মার্চ পর্যন্ত আমি আবার পড়ছি পঁচিশে মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচন আপনি কোনো উপজেলার ভোটার হলে আপনার উপজেলার ভোট গ্রহণের তারিখটি আগে জেনে নিন ভোট আপনার অতি মূল্যবান নাগরিক অধিকার নিজ বিবেচনায় যাকে আপনার পছন্দ তাকে ভোট দিন ভঙ্গ এই হচ্ছে মোহাম্মদ আবুল আলমের সম্পাদনা এবং আবিদ আজাদের গ্রন্থনে আজকের উত্তরণ উত্তরণের নির্দেশনা দান করেছেন কাজী রফিক তত্ত্বাবধানে নবীদুর রহমান প্রযোজনা কামরুন্নাহার বেগম আর নিত্যদিনের মতো আজও উত্তরণ উপস্থাপনে রয়েছে আমি ইসমাত তোয়াহা আন্তর্জাতিক দিয়েই শুরু করা যাক তাহলে আন্তর্জাতিকে আজকের গুরুত্বপূর্ণ বিশ্ব ঘটনার পর্যালোচনা লিখে পাঠিয়েছেন মোহাম্মদ মফিজুর রহমান আহা লিপির কণ্ঠে নজরুল সঙ্গীত শুনছেন সঙ্গীত শুনলেন শিল্পী ছিলেন নাসরিন নাহাল লিপি দেশ আপনার প্রতি চেয়ে আছে আপনার সামান্যতম প্রচেষ্টায় জাতির অনেক উন্নতি হতে পারে সবসময় রাস্তার ডান পাশ দিয়ে চলুন এবং ফুটপাত দিয়ে চলার অভ্যাস করুন তাহলে দুর্ঘটনা এড়ানো সম্ভব সন্ধ্যে ছটা রেডিও বাংলাদেশ খুলনা শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রমের আঞ্চলিক অনুষ্ঠান চাষাবাদ তোমাদের খবর তো ভালো ভালো হ্যাঁ। রিজিবু চিনিবু তোমরা কে কেমন আছো তো কও হ্যাঁ। তারপরে আলী হ্যাঁ। আজ কি আজ মাসে প্রথম তারিখ না না আজকে তো পয়লা চত্রিশ তাই হ্যাঁ এসে গেছে বুঝলে এখন কিন্তু এই কাঁচা ঘর বাড়ি এর খুঁটি খাটি লাগানোর সময় বুঝলে হ্যাঁ তোমাকে কি আমাকে এবার আর গড় লাগবে না কেন হয়েছে ও হয়েছে এবার লাগবে না আমাকেও তাই হ্যাঁ, হ্যাঁ। একটু মেরামত করা হ্যাঁ। তোমার কি আর কি তোমার কি টাকা পয়সা রয়েছে মানুষজন রয়েছে ইচ্ছে করলি যখন তখন ঘর চাই ফেলাচ্ছ সার ওপরেও সেই ফেলাচ্ছ তুমি পারো না কেন আমার তো অসুবিধা গেলবার গেলবার গোল ঘরটা সারবো সারবো সারবো সারবো করতে করতে হলো না এবার কিন্তু ওটা না খালি আর হবে আচ্ছা আমাকে মানুষজন রয়েছে তোমার কি মানুষজন নেই তুমি যদি দেই সারা মানুষের ব্যাগার দিয়ে দাও তা তুমি নিজেরটা নিজে সাথে পারো না মানুষের ব্যাগার হ্যাঁ? ভালো দিতে পারে হ্যাঁ। আন্ডা হ্যাঁ। ব্যাগার দিয়া তো হয় কিন্তু গো গোল পাতা কোনে বাবা মানে যখন যেরাম ব্যবস্থা অবস্থা তখন সেই অবস্থা ব্যবস্থা তা গোল পাতা তুমি ঠিক আছে কিন্তু তুমি খড় দিয়ে দাও ধান কাটার পরে যে নাড়া থাকে হ্যাঁ, হ্যাঁ, একেবারে গরিব মানুষ হই আমি হ্যাঁ। কিন্তু তবু ওই নাড়া কেটে তোমার গোল ফেয়ে ফেলতে বাচ্চা কালে খালি কান্য হয় তুমি তাই তুমি হ্যাঁ? কথা যার কোনো মূল্য নেই মূল্য নেই না তা তুমি ভাই কিন্তু এই না একটা ফুলাট বাকি ছিল কাটা সেই যে আজকে সবগুলি মিলে কাটে শেষ করে আছি আজকে ছিল গম কাটার শেষ শেষ রজনী না শেষ দিন দিন পানি খেয়ে বসে বসে রাত্রি শুয়ে শুয়ে বসতে হবে হ্যাঁ। খাটাখাটনি করে এখানে এসে এই কথা ও কথা সহ্য হয় না না হয় কিন্তু শোনো এখানে আসে মাথা ঠিক করে একটু ঠান্ডায় বসতে হয় বসে দুটো ভালো মন্দ কথা তো শোনা যায় আমি তো হ্যাঁ আমি তো সেই জন্য বসে রয়েছি কিন্তু হঠাৎ করে মারা কথা ও আমার ভালো লাগে মারা কথা না যে তোমার তোমার কথা শুনলেই তো মিজাজ খারাপ হয় তুমি কেন্দ্রের কথা কইলে তা কি এক বছরে কি হয় নাকি যদি দুই তিন বছর থাকে খড়টা তাহলেই তোমার হয় খড় না ওটা নাড়া ওই নাড়া <laughs> আচ্ছা আচ্ছা তো কথা যেটা উঠানো হয়েছে যে কাঁচা ঘর দোর বাঁশ খুঁটি পাল্টানোর দরকার গোলপাতা দিয়ে ছাদ দরকার যার যেমন সামর্থ্য আছে এটা বৃষ্টি বর্ষার আগেই বৃষ্টি বাদলের আগেই হ্যাঁ। এটা করে রাখা দরকার সেটা আমরা যেখানে বাস করি সে ঘরও ঠিক করতে হবে আর আমাদের গবাদি পশু যে সমস্ত ঘরে থাকে বা গোয়াল ঘর বলো বা গোশালা বলো যাই বলো হ্যাঁ। সেগুলো আমাদের ঠিক মতো রাখতে হবে যাতে বৃষ্টি বাদলের সময় বর্ষার সময় গবাদি পশুর কষ্ট না হয় আমাদের কষ্ট না হয় বৃষ্টির পানিতে দেখা যায় অনেক সময় যে ঘরের জিনিসপত্র আসবাবপত্র নষ্ট হচ্ছে গবাদি পশু যদি ভেজে তাহলে নানা ধরনের রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে শেষে আরো বেশি অর্থ ব্যয় হবে হ্যাঁ। আরো বেশি ক্ষতি হবে এই ক্ষতির হাত থেকে আমাদের আগে থেকেই রক্ষা পাওয়ার চেষ্টা করতে হবে আচ্ছা হ্যাঁ। হ্যাঁ, এখন চৈত মাস পড়লো হ্যাঁ, আচ্ছা তো ঠিক আছে তোমার যদি চৈত্র মাস পড়ে তাহলে এই মাসের প্রথম পক্ষে অর্থাৎ প্রথম পনেরো দিনে আমাদের কৃষি ক্ষেত্রে কি সব করণীয় আছে হ্যাঁ? হ্যাঁ, এ সম্পর্কে মতের ভাই আপনি যদি একটু আলোচনা করেন আপনার কাছ থেকে শুনতে আচ্ছা। আজ থেকে চৈত্র মাস শুরু বাংলা তেরোশো ছিয়ানব্বই সালের শেষ মাস আর এক মাস পরেই কিন্তু বাংলা তেরোশো সাতানব্বই সাল শুরু হবে আজ আমরা আলোচনা করব চৈত্র মাসের প্রথম পক্ষে চাষি বাইদের যেসব কাজগুলো করা দরকার না শুনবো না কানে বুঝলো দিয়ে বসে <laughs> মাসে মাঠে অনেক কাজ থাকে আজ তাহলে আমরা প্রথমেই দেশি পেটের চাষ নিয়ে আলোচনা শুরু করি দেশি দেশি দেশি পাটের পাট হ্যাঁ, নিচু মাঝারি নিচু অথচ পানি নিকাশের সুবিধাযুক্ত উর্বর বেলে দোয়াশ মাটি দেশি পাট চাষের জন্য খুবই ভালো উপযুক্ত দেশি পাট চৈত্র মাসের দশ তারিখ থেকে সারা চৈত্র মাস ভর বোনা যায় সি সি পঁয়তাল্লিশ জাতের পাট ফাল্গুন মাসের বুনলেও আগাম ফুল আসে না আর সিভিই তিন জাতের পাট বীজ চৈত্রের দ্বিতীয় সপ্তাহ থেকে চৈত্রের শেষ পর্যন্ত বপন করা যায় পাটের জমি সাধারণত পাঁচ ছয়টি চাষ ও মই দিয়ে মাটি খুব জোরজোরে করে তৈরি করতে হয় তবে আলু পেঁয়াজ রসুন এসব ফসল তোলার পর পাট বুনলে সে সব জমিতে দুই তিনটি চাষ দিলেই চলে হ্যাঁ। এ মাস থেকে তোষা পাট যেমন ফাল্গুনি তোষা ও ন হাজার আটশো সাতানব্বই এ মাসও বোনা যায় তোষা পাট কিন্তু এখন উচ্চ ফলনশীল বোরো ধানের শেষ উপরি সার প্রয়োগ সম্পর্কে বলছি ধানের জাত অনুসারে সারের মাত্রা কম বেশি এবং আগে পরে সার ব্যবহার করতে হয় যেমন চান্দিনা বিয়ার এক পূর্বাচি বিয়ার ছয় গাজী বিয়ার চোদ্দ জাতের চারা রোপণের চল্লিশ দিন পর বা কাস্থর জন্মের পাঁচ সাত দিন আগে হেক্টর প্রতি সত্তর কেজি ইউরিয়া উপরি প্রয়োগ করতে হয় আর বিপ্লব বিয়ার তিন বিরিবালাম বিয়ার সাত আশা বিয়ার আট সুফলা বিয়ার নয় মোহিনী বিয়ার পনেরো সাহিবালাম বিয়ার ষোলো ময়না বিয়ার বারো হাসি বিয়ার সতেরো শাহজালাল বিয়ার আঠারো মঙ্গল বিয়ার উনিশ এসব ধানের চারা রোপণের পঞ্চান্ন দিন পর বা কাষ্ঠর জন্মের পাঁচ সাত দিন আগে হেক্টর প্রতি চুয়াত্তর কেজি ইউরিয়া সার উপরই প্রয়োগ করতে হয় তাই আগে দেখলেন কত যে সত্তর কেজি দিতে হয় আর এ দানের বেলায় কিন্তু দিতে হয় চুয়াত্তর কেজি একটু বেশি দিতে হয় জি আর এটা দিতে হয় এখানে আছে যেমন আগেরটা দিতে হয় তো চল্লিশ দিন পরে আর এটা দিতে হয় পঞ্চান্ন দিন পরে আচ্ছা সার কিভাবে হ্যাঁ, তৈরি সবুজ সার কিরকম তৈরি করতে হয় হ্যাঁ, কোনো গাছ জন্মিয়ে সবুজ অবস্থায় মাটির সাথে মিশিয়ে দিয়ে যে সার তৈরি করা হয় তাকেই কিন্তু সবুজ সার বলে আচ্ছা, সবুজ মানে কাঁচা অবস্থায় তাই সবুজ গাছ অবস্থায় ওটা মাটিতে গাছ জন্মাইয়া যদি আমরা সেটা ই করি সুটি জাতীয় গাছ যেমন ধনচা শন বটবটি এসব প্রধানত সবুজ সার হিসাবে চাষ করা হয় এছাড়া সুটি জাতীয় গাছ মাসকলাই মুগ মটর সিম বারোমাসি সিম অহ অরহর খেসারি ছোলা এসব দিয়েও সবুজ সার তৈরি করা যায় ধৈঞ্চা একটি দ্রুত বর্ধনশীল সবুজ সার জাতীয় গাছ এ থেকে আমাদের দেশে বহুল প্রচলিত সবুজ সার হচ্ছে ধৈঞ্চা এখন দৈঞ্চা থেকে কি করে সবুজ সার তৈরি করা যায় সে বিষয়ে বলছি দুই একটি চাষ ও মই দিয়ে চৈত্র থেকে জ্যৈষ্ঠ মাসের মধ্যে ধৈঞ্চার বীজ বুনতে হয় যদিও বাংলাদেশের আবহাওয়ায় ধৈঞ্চা সারা বছরই চাষ করা যায় তবে শীতে গাছের বৃদ্ধি কম হয় এছাড়া শুকনো মৌসুমের চেয়ে বর্ষা মৌসুমে গাছ পাতানোর কাজে সুবিধা হয় প্রতি হেক্টরে চল্লিশ থেকে পঞ্চাশ কেজি বীজ সমান দূরত্বে ঘন করে ছিটিয়ে বুনতে হয় বীজ বোনার পর একটি হালকা চাষ দিতে হয় কোন সার নিড়ানি বা যত্ন ছাড়াই এ গাছ দ্রুত বড় হয় মানে হ্যাঁ, তবে হেক্টর প্রতি বিশ কেজি টিএসপি ব্যবহার করলে শিকড়ে গুটির সংখ্যা বৃদ্ধি পায় মাটিতে জি মাটিতে গাছ মিশিয়ে দিলে মাটির উর্বরতা বাড়ে বীজ বোনার পঞ্চাশ থেকে ষাট দিন পর বা গাছে ফুল আসা মাত্র মই দিয়ে গাছগুলো মাটিতে শোয়াতে হয় এবং চাষ দিয়ে গাছগুলো মাটিতে মিশিয়ে দিতে হয় গাছ পচানোর সময় খেতে পানি জমা করে রাখলে গাছ দ্রুত পচে যায় মাটি মাটির সাথে গাছ মেশানোর দশ বারো দিন পর পুনঃ চাষ ও মই দিয়ে তাড়াতাড়ি পচে আবার যদি ভিটে চাষ দেওয়া হয় দশ বারো দিন পরে পুনরায় ধনচা গাছ পচতে বিশ থেকে তিরিশ দিন সময় লাগে সবুজ শাক চাষের পর রোপা আমন ধান বা অন্যান্য ফসল যেটা আছে খুব ভালো জন্মে অন্যান্য যে আমরা ফসল করি ধনচার মতো একই নিয়মে শন বটবটি এসব গাছ ফুল আসা মাত্র মাটিতে মিশিয়ে সবুজ শাক তৈরি করা যায় এখন আর যে সব কাজগুলো করা দরকার সে বিষয়ে একটু বলেন হ্যাঁ এরই মধ্যে গ্রীষ্মকালের গ্রীষ্মকালীন শাকসবজি আমাদের মৌসুম শুরু হয়ে গেছে ইতিমধ্যে পুঁই শাক করল্লা শশা চিচিঙ্গা চাল কুমড়া মিষ্টি কুমড়া পেঁপে এসবের চারা বীজতলায় অথবা পলিথিনের প্যাকেটে তৈরি করা না হয়ে থাকলে অথবা সরাসরি বীজ বপন না করে থাকলে এখন তা করতে পারেন সবজির বীজ বা চারা এ সময় বপন বা রোপণও করা যায় যারা আগে বীজ তৈরি করে ফেলছেন এ সময় গ্রীষ্মকালীন ভুট্টা চাষ করা যায় তবে এ সময় বন্যামুক্ত জমিতে ভুট্টা চাষ করতে হয় এ সময় যদি কেউ করে এ সময় থেকে দেশি পাট ছাড়াও তোষা পাট অর্থাৎ ফাল্গুনি তোষা পাট বপন করা যায় এ সময় যেসব উচ্চ ফলনশীল বোরো ধানে সহসা থোর বেরুবে সেসব ক্ষেত্রে দাঁড়ানো পানি রাখার ব্যবস্থা করতে হবে এখন গম কাটার পুরো মৌসুম রোগমুক্ত ক্ষেতের ভালো জায়গা থেকে বীজ রাখতে হবে গম মারাই করার সময় লক্ষ্য রাখতে হবে যাতে বীজ গমের সাথে অন্য জাতের গমের বীজ বা আগাছার বীজ মিশে না যায় পাকা গম কাটার আগে বৃষ্টিতে ভিজে থাকলে সে গম বীজ হিসেবে না রাখাই ভালো এ সময় জব চীনা কাউন জোয়ার চীনাবাদাম মিষ্টি কুমড়া নাবি আলু এসব বাড়তি হলে আর দেরি না করে তুলে ফেলার ব্যবস্থা করতে হবে এ সময় উন্নত জাত যেমন অমৃত সাগর মেহের সাগর সিঙ্গাপুরি ও অন্যান্য কলার চারা লাগানো যেতে পারে আর এ পক্ষে খরা দেখা দিলে আম গাছে সেচ দেওয়া যেতে পারে তবে যাতে রসের অভাব আছে সেই সব আম গাছে অথবা আমের করা ঝরে না যায় সে কারণে সেচ দেওয়া যেতে পারে হ্যাঁ। মাটিতে রসের অভাব হলে অন্যান্য ফলের গাছেও এ সময় সেচ দেওয়া উচিত এ সময় বাঁশঝাড়ের গোড়ায় মাটি আবর্জনা বা গোবর পাতা সার দিতে হয় এতে প্রচুর সংখ্যায় সুস্থ ও সবল চারা তৈরি হয় এবং বাঁশঝাড় তাড়াতাড়ি বেড়ে ওঠে বাঁশঝাড়ের মাটি হালকাভাবে কুপিয়ে তার সঙ্গে জৈব সার মিশিয়ে দিলে খুবই ভালো হয় আমরা চৈত্র মাসের প্রথম পক্ষে চাষি ভাইদের করণীয় সম্পর্কে আলোচনা শুনলাম আজ আলোচনা করলেন জনাব মোহাম্মদ মতিয়া রহমান টেকনিক্যাল পার্টিসিপেন্ট কৃষি তথ্য সার্ভিস খুলনা ওনার আলোচনায় আমরা কতগুলো বিষয় লক্ষ্য করলাম তা হচ্ছে দেশি পাটের বীজ বপনের ব্যাপারে আমাদেরকে ব্যস্ত হতে হবে তৎপর হতে হবে আর বোরো ধানের উচ্চ ফলনশীল বোরো ধানের শেষ উপরি সারের ব্যাপারেও আমাদের খেয়াল রাখতে হবে ব্যাপারটা কারণ সারের উপরে ফলনের নির্ভরতা হ্যাঁ, হ্যাঁ। আর ওই সবুজ সার হিসেবে আমরা ধনচার চাষ করব কলার চারা রোপণ করতে হবে তারপরে ভুট্টার চাষও করা যেতে পারে গমের বীজের জন্য ভালো বীজ সংগ্রহের ব্যাপারে আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে আর সেই সাথে বিশেষভাবে বাঁশ ঝাড়ের যত্ন নেওয়ার ব্যাপারটা আমরা যেরম মূল্য সেইরম ধরেন গুরুত্ব গুরুত্বপূর্ণ বিষয় কারণ বাড়ির এক পাশে পড়ে থাকে তো বাঁশ ঝাড়ে তো সারা বছর সার পানি দেওয়া যায় না এখন এই সময়টা যদি আমরা একটু সার আবর্জনা পথে সারটা দিয়ে রাখি তাহলে পরবর্তীতে বর্ষা মৌসুমে দেখাবে প্রচুর পরিমাণে ওই বেরোচ্ছে বা কোড়া বেরোচ্ছে হ্যাঁ বা চারা বের হচ্ছে পাশ দিয়ে যেভাবে হোক হ্যাঁ তো এটা তো দরকার একান্ত ভাবে কোড়া করলে ওটা তো এই কোড় ভাজি খাই হ্যাঁ। হ্যাঁ। মানুষ ঘরে লাগাতে পারতেছে না ওই বাঁশের কোড়া ওখানে ভাজে কাটছে খুব মজা লাগে মজা লাগে তাই বলে তুমি এখন ভাজি খাওয়ার দিকে মানে খুঁটি লাগাতে পারতেছে না আড়া দিতে পারতেছে না তটা বানায় বেড়া দিতে পারতেছে না পদম ভাই যদি অতিরিক্ত হয় কোন হ্যাঁ, ঝাড়ে তো সেক্ষেত্রে কিছু কিছু কমাতে হলে অবশ্যই এরকম হচ্ছে না হ্যাঁ। এমনি মোটে গজানো যাচ্ছে না শোনো সার যদি দেওয়া হয় ঠিক মতো তাহলে কিন্তু ঠিকই গজাবে না বাজা যাবে না <laughs> আচ্ছা, <laughs> রে বাপ তো শোনো খুলনার স্থানীয় সময় অনুযায়ী কিছুক্ষণের মধ্যে মাগরীবের নামাজের আজান হবে তো আজানের পর আমাদের অন্যান্য কথাবার্তা হবে কেমন হ্যাঁ। ঠিক আছে Allah Allah Allah أشهد أشهد أن أن لا لا إله إلا الله أشهد أن والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد হে আল্লাহ এই চূড়ান্ত আহ্বান এবং আসন্ন নামাজের প্রতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুপারিশ করার অধিকার এবং ফজিলত দান করুন আরো দান করুন সর্বোচ্চ মর্যাদা মকামে মাহমুদ বা প্রশংসিত স্থান নামে বেহস্তের সেই সর্বোচ্চ মর্যাদাপূর্ণ স্থানে কাউকে প্রতিষ্ঠিত করুন যার অঙ্গীকার আপনি নিজেই করেছেন আর ইয়ামতের কঠিন দিনে আপনি তাঁর সুপারিশ আমাদের নিশ্চিত করুন আপনি তো অবশ্যই অঙ্গীকার ভঙ্গ করেন না আল্লাহকে ভালোবাসতে হলে প্রথমে মানুষকে ভালোবাসতে শেখো আল এটা হচ্ছে ওই শস্য উৎপাদনে মাটি পরীক্ষার গুরুত্ব সম্পর্কে আলোচনা মানিবদ্ধ করে রাখা আছে কৃষি বিজ্ঞান পর্যায়ে জনাব মোহাম্মদ শাহ নেওয়াজ তালুকদার বৈজ্ঞানিক কর্মকর্তা মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট জেলা কার্যালয় খুলনা উনি এই আলোচনা করেছেন ওটা শোনাবেন না এবার তো শোনা যাক হ্যাঁ? হ্যাঁ। আচ্ছা। বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ আমাদের জাতীয় আয়ের শতকরা আশি ভাগ আসে কৃষি হতে অথচ আমাদের মাথা পিছু জমির পরিমাণ পঁচিশ শতাংশ মাত্র এই সামান্য জমি হতে আমাদের প্রয়োজনীয় খাদ্য পুরাতন চাষাবাদ পদ্ধতিতে উৎপাদন করা সম্ভব নয় তাই আধুনিক পদ্ধতিতে চাষাবাদের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে আধুনিক চাষাবাদ পদ্ধতিতে নির্দিষ্ট মাটিতে নির্দিষ্ট ফসলের আবাদের গুরুত্ব দেখা দেয় অন্য কথায় বলা চলে যে মাটির যেরূপ গুণ সেই মাটিতে সেরূপ ফসল আবাদ করা দরকার আর মাটির এই গুণাগুণ মাটি পরীক্ষার মাধ্যমেই জানা যায় ফলে মাটির উপযোগী ফসল চাষ করে খাদ্য উৎপাদন বৃদ্ধি করা সম্ভব এখন প্রশ্ন আছে মাটি পরীক্ষা বলতে আমরা কি বুঝি মাটি পরীক্ষা বলতে মাটির জৈব পদার্থের পরিমাণ তার পানি ধারণ ক্ষমতা বুনট লবণ ও অন্যান্য বিষাক্ত পদার্থের পরিমাণ প্রভৃতি পরিমাপ করাকে বুঝে থাকি কখন মাটির পরীক্ষা করা প্রয়োজন এ সম্পর্কে বলা দরকার ফসল লাগানোর আগেই জমির মাটি পরীক্ষা করা প্রয়োজন তাছাড়া ফসল জমিতে থাকা অবস্থায় ফসলের কোনো অসুবিধা দেখা দিলে তখনও মাটি পরীক্ষা করা প্রয়োজন মাটি পরীক্ষা করে আমরা কি বুঝতে পারি আগেই বলেছি মাটি পরীক্ষার মাধ্যমে আমরা মাটির গুণট পানি ধারণ ক্ষমতা বিভিন্ন খাদ্য উপাদানের পরিমাণ লবণ বা অন্যান্য বিষাক্ত পদার্থের পরিমাণ প্রভৃতি জানতে পারি মাটির গুণট জানার ফলে আমরা বুঝতে পারি মাটি কোন ফসল চাষাবাদের উপযোগী পানি ধারণ ক্ষমতা বা ধরে রাখার ক্ষমতা জানার ফলে আমরা যা বুঝতে পারি কোন ফসল করলে জমিতে সেচ দিতে হবে কি না বা কখন দিতে হবে এবং কি পরিমাণ দিতে হবে তা জানতে পারি মাটির খাদ্য উৎপাদনের পরিমাণ জানার ফলে বুঝতে পারি ফসলের প্রয়োজনীয় পরিমাণের চেয়ে এই পরিমাণ কতটুকু কম এবং ততটুকু সার প্রয়োগের মাধ্যমে পূরণ করতে হবে অর্থাৎ সার প্রয়োগের পরিমাণ নিরূপণ করতে পারি লবণের পরিমাণ জানার ফলে বুঝতে পারি এই মাটির লবণাক্ততা দূর করা প্রয়োজন কি না এখন আসুন বলা যাক মাটির বুনটটা কী মাটির বুনট সহজ কথায় বলতে গেলে এই মাটি কি এঁটেল মাটি না বেলে মাটি না দোয়াশ মাটি তা বুঝায় থাকে কোনো বুনটের মাটিতে কোন ফসলের চাষ করা যায় এ সম্পর্কে বলা যাক যদিও এই প্রশ্নের উত্তর ব্যাপক তবুও সংক্ষেপে বলছি মাটি যদি কাদা হয় তবে এই মাটি ধান চাষের উপযোগী রবি শস্য চাষ এই মাটিতে করা যায় না মাটি যদি দোঁয়াশ হয় তবে এই মাটিতে পাট রবি শস্য বিভিন্ন ধরনের শাকসবজি তরমুজ ফল বাগান প্রভৃতি করার জন্য উপযোগী কিন্তু ধান চাষের অনুপযোগী বেলে মাটির ফসল চাষের জন্য উপযোগী নয় তবু খরা সহ্যকারী ফসল যেমন চীনা কাউন মিষ্টি আলু চীনা বাদাম তরমুজ ফুটি প্রভৃতি ফসলের চাষ করা যেতে পারে মাটি পরীক্ষা ছাড়া জুপিতে সার দিলে ফসলের ক্ষতি হতে পারে কিনা এ সম্পর্কে এখন আলোচনা করা যাক মাটি পরীক্ষা ছাড়া জমিতে যদি সার দেওয়া হয় তাহলে সেই সারের পরিমাণ বেশি বা কম হতে পারে যদি কম হয় তাহলে ফসলের বৃদ্ধি ফল ফুল উৎপাদনের ব্যাঘাত ঘটায় ফলে উৎপাদন কমে যায় আবার বেশি সার দিলে তাও গাছের বিষক্রিয়া ঘটাতে পারে এই পরিমাণ যদি খুব বেশি হয় তবে ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে যেতে পারে মাটি পরীক্ষার জন্য প্রায় বিশ থেকে পঁচিশটি স্থান হইতে লাঙ্গল গভীরতা অর্থাৎ পাঁচ থেকে ছয় ইঞ্চি গভীরতা পর্যন্ত মাটি সংগ্রহ করে একত্রে তা মিশিয়ে প্রায় আধা কেজি পরিমাণ পলিথিনের ব্যাগে করে পরীক্ষাগারের পরীক্ষার জন্য নিয়ে আসতে হয় মাটি সংগ্রহ করার সময় লক্ষ্য রাখতে হবে যেন তা আইলের একেবারে পাশে বা যেখানে গোবর বা গো মহিষের বিষটা আছে সেখানে থেকে মাটি সংগ্রহ করা না হয় এইভাবে মাটি পরীক্ষার মাধ্যমে উপযুক্ত জমিতে সঠিক ফসলের চাষ করে পরিমাণ মতো সার সেচ দিলে ফসলের উৎপাদন বৃদ্ধি করা যায় এইভাবে আমাদের খাদ্য উৎপাদনে বৃদ্ধি ঘটিয়ে আমাদের খাদ্যের ঘাটতি পূরণ করা সম্ভব কৃষি বিজ্ঞান এ পর্যায়ে শস্য উৎপাদনে মাটি পরীক্ষার গুরুত্ব সম্পর্কে আলোচনা শুনলেন আলোচনা শুনলে তোমরা শুনলাম হ্যাঁ। আলোচনা করেছেন জনাব মোহাম্মদ শাহ নেওয়াজ তালুকদার বৈজ্ঞানিক কর্মকর্তা মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট জেলা কার্যালয় খুলনা তরমুজ আর দুরমুজ হ্যাঁ। হ্যাঁ। তরমুজ আর দুরমুজ হ্যাঁ। শুনলি মনে হয় দুই ভাই কিন্তু কত তফাৎ একটা দিয়ে ঘা দেওয়া হয় আর একটা খাওয়া যায় খুব লোভ তরমুজে আমি নিজে চার্জ দিছি হ্যাঁ মানে? না না না আমি তরমুজের চাষ দিচ্ছি তাই সেইটা হঠাৎ করে মনে পড়লো হ্যাঁ। বালিশের মতন হবে আচ্ছা, তোমার হ্যাঁ। তোমার না কেন হ্যাঁ। তুমি গান শুনলাম কেন কেন আমার না ভাই আমি তোমার কি আনলাম আচ্ছা, না দেন দিমতিন ভাই আমি একটু খাতি চাইছি তাই আমার কিরম কথা করছে আমার সবাই কইছে আমি কাজ করি তিনি তুমি দুঃখ করে না আমি ঠিকই পাঠায় দিবা বিহানে কদম আলীর কাছে কাজ আকারণ করে আচ্ছা। আচ্ছা। আদায় করে ভাই ঘুরে ওই গানটা হ্যাঁ। গান হ্যাঁ। আচ্ছা। বাপ চাষি চাষির ঘরে আমার বাতাসে শশা নিত্য নতুন পাবো পয়সা লাউ তরকারি লাগাই শশা নিত্য নতুন পাবো পয়সা তরমুজ খরমুজ লাগাই আমি চাইবো মনে ভালোবাসি ভালোবাসি চাষির ঘরে বাপ চাষি চাষির ঘরে বাপ চাষি চাষির ঘরে বাপ চাষি আমরা কৃষি বিষয়ক গান শুনলাম গানটা মেলা দিন পরে শুনলাম গানটা বেশ ভালোই লাগলো তাই না হ্যাঁ তো চাষবাস করার মধ্যে যে আনন্দ হ্যাঁ। সত্যি বলে প্রকাশ করার মতো না না তাই না ময়ূর ভাষা অজ্ঞান হয়ে যায় ভাষা অজ্ঞান হবে কেন ভাষা হারিয়ে যায় হ্যাঁ সব কথা সবসময় বলা যায় না মানে প্রকাশ করা যায় কিছু বুঝে নিতে হয় তাই হ্যাঁ, হ্যাঁ। কিছু কিছু ব্যাপার আছে যে বুঝে নিতে হয় হ্যাঁ, হ্যাঁ। সেটা অনেক সময় আবার ভুল হলে অসুবিধে হয় ভুল অনেকে মানুষ বুঝে ফেলে ব্যাপার আছে করা যায় না আবার লিখেও জানানো যায় না ও বুঝে নিছি আর না এমনি বুঝলে আবার অসুবিধা দাঁত উঠতো কিন্তু দেয় মনে হচ্ছে হাসতেছে মেলা রাগ ও বুঝলে হবে না কিসের মধ্যে কি তুমি চলো ওরা হ্যাঁ, খোদা হাফেজ চাষাবাদ কৃষি বিষয় কার্যক্রমের আঞ্চলিক অনুষ্ঠানটি শেষ হল পরিচালনা করলেন সৈয়দ আব্দুল মতিন প্রযোজনা হাফিজুর রহমান দারিয়া কারিগরি সহযোগিতায় শহীদুল ইসলাম সার্বিক নির্দেশনা শেখ ওয়ালিউর রহমান রেডিও বাংলাদেশ খুলনা পরবর্তী পাঁচ মিনিট বাংলায় খবর ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে